আবদুল্লা ইবনু মাসুদ রদিল্লাহ তালাহু বলেন নাবি সাল্লাহ সাল্লামের সঙ্গে আমরা কতক যুবক ছিলাম আর আমাদের কোনো কিছু ছিল না এই হালতে আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হে যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে কেননা বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে আর যার বিয়ে করার সামর্থ্য নেই সে যেন সম পালন করে কেননা সম তার যৌনতাকে দমন করবে